জাতি যেন আজ অস্তিত্ববিহীন আফগান ইরাক কাশ্মীর ফিলিস্তিন আরাকান সহ সবখানেই তারা আজ নির্যাতিত নিষ্পেষিত ও নিগৃহীত অথচ মুসলিম নেতৃবৃন্দ ওই জালিমদেরই লেজুর বৃত্তি করছে অহরহ আর সাধারণ মুসলিম জনতা ওরা তো বিভোর ঘুমে নিমগ্ন এমনি করে আর চলবে কতদিন না আর এমনটি চলতে দেয়া যায় না ইমানের দাবিদার এ যুগের মুমিনেরা কথা কাজে কোনো মিল রাখে না কথা কাজে কোনো মিল রাখে না ইমানের দাবিদার এ যুগের মুমিনেরা কথা কাজে কোনো মিল রাখে না কথা কাজে কোনো মিল রাখে না ধীরে ধীরে বাড়ে শুধু মূর্তাদি উত্থান ধীরে ধীরে বাড়ে শুধু মূর্তাদি উত্থান তবু মুজাহিদ এক জন জাগে না মুজাহিদ এক জন জাগে না ইমানের দাবিদার এ যুগের মুমিনেরা কথা কাজে কোনো মিল রাখে না কথা কাজে কোনো মিল রাখে না ধীরে ধীরে বাড়ে শুধু মূর্তাদি উত্থান ধীরে ধীরে বাড়ে শুধু মূর্তাদি উত্থান তবু মুজাহিদ এক জন জাগে না মুজাহিদ এক জন জাগে না বুশদের ফুৎকারে মুসলিম ভেসে যায় বুশদের ফুৎকারে মুসলিম ভেসে যায় মরে সাদা তবু কেউ রাগে না মরে সাদা তবু কেউ রাগে না বুশদের ফুতকারে মুসলিম ভেসে যায় বুশদের ফুতকারে মুসলিম ভেসে যায় মরে সাদা তবু কেউ রাগে না পোড়া মুখে খোড়া কথা বলে যায় জালি মেরা পোড়া মুখে খোড়া কথা বলে যায় জালি মেরা তবু তার জিভটাকে দাগে না তবু তার জিভটাকে দাগে না কথা কাজে কোনো মিল রাখে না ইমানের দাবিদার এ যুগের মুমিনেরা কথা কাজে কোনো মিল রাখে না কথা কাজে কোনো মিল রাখে না চেঙ্গি শিশুরে হাসে মুরতাদ সালমান চেঙ্গি শিশুরে হাসে মুরতাদ সালমান উদ্যমী জিহাদিরা সাজে না উদ্যমী জিহাদিরা সাজে না চেঙ্গি শিশুরে হাসে মুরতাদ সালমান চেঙ্গি শিশুরে হাসে মুরতাদ সালমান উদ্যমী জিহাদিরা সাজে না লাথি হুদিরা আকসার ললাটে লাথি হুদিরা আকসার ললাটে তবু আজ ডামাডোল বাজে না তবু আজো ডামা ডোল বাজে না কথা কাজে কোনো মিল রাখে না ইমানের দাবিদার এ যুগের মুমিনেরা কথা কাজে কোনো মিল রাখে না কথা কাজে কোনো মিল রাখে না হু করে কেঁদে উঠে মজলুম মা বোন হু করে কেঁদে উঠে মজলুম মা বোন তবু বীর ছেলেরা যে জাগে না তবু বীর ছেলেরা যে জাগে না হু হু করে কেঁদে উঠে মজলুম মা বোন করে কেঁদে উঠে মজলুম মা বোন তবু বীর ছেলেরা যে জাগে না ডিজিটাল রোবোকপ বলে দেয় আজকাল ডিজিটাল রোবোকপ বলে দেয় আজকাল মুসলিম জাতি কোনো কাজে না মুসলিম জাতি কোনো কাজে না কথা কাজে কোনো মিল রাখে না ইমানের দাবিদার এ যুগের মুমিনেরা কথা কাজে কোনো মিল রাখে না কথা কাজে কোনো মিল রাখে না ধীরে ধীরে বাড়ে শুধু মুরতাদি উত্থান ধীরে ধীরে বাড়ে শুধু মুরতাদি উত্থান তবু মুজাহিদ এক জন জাগে না মুজাহিদ এক জন জাগে না কথা কাজে কোনো মিল রাখে না ইমানের দাবিদার এ যুগের মুমিনেরা কথা কাজে কোনো মিল রাখে না কথা কাজে কোনো মিল রাখে না ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها أن الأرض يرثها عبادي الصالحون এসো হে নজওয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে এসো হে নজওয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে এসো হে নজওয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে জিহাদি নিশান উড়াতে ইসলামের বিজয় হবে হবে ইসলামের বিজয় হবে হবে এসো হে নওজোয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে এসো হে নওজোয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে জেগে ওঠো বাংলার তৌহিদ জনতা ঝেড়ে ফেলো দূর করো হৃদয়ের হীনতা জেগে ওঠো বাংলার তৌহিদ জনতা ছেড়ে ফেল দূর করো হৃদয়ের হীনতা জেগে ওঠো বাংলার তৌহিদ জনতা ছেড়ে ফেল দূর করো হৃদয়ের হীনতা ইমানের বলে বলিয়ান হয়ে রুখে দাও ওদের সকল ক্ষমতা রুখে দাও ওদের সকল ক্ষমতা এসো হে নওজোয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে এসো হে নওজোয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে রাসুলের সেনাদল হো মাঠে সোচ্চার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার রাসুলের সেনাদল হো মাঠে সোচ্চার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার রাসুলের সেনাদল হো মাঠে সোচ্চার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার মহানবীর মহাদর্শে সভ্য সমাজ গরি মানবের করে সভ্য সমাজ গড়ে মানবের তরে এসো হে নজওয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে এসো হে নজওয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে যেই নামে মরে বাঁচে আদমের সন্তান সেই নাম ছেড়ে দেব বলে কিরে শয়তান যেই নামে মরে বাঁচে সন্তান সেই নাম ছেড়ে দেব বলে গিয়ে শয়তান যেই নামে মরে বাঁচে আদমের সন্তান সেই নাম ছেড়ে দেব বলে গিয়ে শয়তান শয়তানেরই ওই কালো হাত ঘুরে দিতে এসো ওহে নৌজুয়ান ঘুরে দিতে এসো ওহে নৌজুয়ান এসো হে নৌজুয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে এসো হে নৌজুয়ান তোমরা সবে ইসলামী পতাকার ছায়া তলে জিহাদি নিশানুরাতে ইসলামের বিজয় হবে হবে ইসলামের বিজয় হবে হবে ইসলামের বিজয় হবে হবে ইসলামের বিজয় হবে হবে ইসলামের বিজয় হবে হবে